بسم الله الرحمن الرحيم একের পর এক মুসলিম ভূমি আক্রান্ত হচ্ছে বিরান হয়ে যাচ্ছে মুসলিম জনপদ ভুলণ্ঠিত হচ্ছে দিনের মর্যাদা বাতাসে ভেসে আসছে সম্ভ্রমহারা মাবনদের করুণার্ত চিৎকার বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হচ্ছে ফুলের মতো শিশুদের কোমল শরীর জিহাদ ফরজ আইন হয়ে গেছে প্রতিটি মুসলিম নরনারীর উপর এমতো অবস্থায় সে ঘরের দরজা বন্ধ করে বসে আছে আল্লাহর জিকির করছে চোখ কান বন্ধ করে নিমগ্ন আছে আত্মশুদ্ধির সাধনায় আর বলছে আমি প্রকৃত জিহাদে আছি উত্তম জিহাদ আমিই করছি সংশয় নিরসন সিরিজ জিহাদ সিরিজ ষষ্ঠ সংশয় নফসের জিহাদি কি আসল জিহাদ নফসের জিহাদি তো আসল জিহাদ হাদিসে এটিকেই বড় জিহাদ বলা হয়েছে আমরা যেহেতু খানকাহ ও পীরমরিদের মাধ্যমে নফসের জিহাদে আত্মনিয়োগ করেছি তাই বড় জিহাদ ছেড়ে আমাদের ছোট জিহাদ করার দরকার নেই এক শ্রেণীর পথভ্রষ্ট সুফি নিজের মুরিদদেরকে খানকায় আটকে রাখার জন্য এই ধরনের সংশয় ও বিভ্রান্তি ছড়িয়ে থাকে চলুন শরীয়তের আলোকে এই দাবি কতটুকু সঠিক দেখা যাক সংশয় নিরসন কথিত আছে যে রাসুল সাল্লাহ আলী সাল্লাম তাবুক যুদ্ধ থেকে প্রত্যাবর্তনকালে ইরশাদ করেছেন কদিম তুম খয়রা মাকদামিন মিনাল জিহাদিল আসগারি ইলাল জিহাদিল আকবর কালু আমাল জিহাদুল আকবর কালা মুজাহাদাতুল আব্দি হাওয়া তোমাদের আগমন শুভ হোক তোমরা ছোট জিহাদ থেকে প্রত্যাবর্তন করে বড় জিহাদের দিকে ফিরে আসলে সাহাবা ইকরাম রাজি আল্লাহ আনহুম জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল বড় জিহাদ কোনটি প্রত্যুত্তরে রাসুল সাল আলী আসাল্লাম বললেন বান্দার নফসের সাথে সংগ্রাম করা আজহদুল কাবির বাই হাকি তিনশত চুরানব্বই নম্বর হাদিস প্রথমে আমরা হাদিসটির মান যাচাই করব দেখা যাক এটি সম্পর্কে হাদিস শাস্ত্রের ইমামগণের মতামত কি হাদিসটির তাহকিক ইমাম জাহাবি রহিমহুল্লাহ বলেন এটি ইব্রাহিম বিন আবি আবলায়ের বাণী রাসুল সাল্লাহ আলিহাসাল্লামের হাদিস নয় সিয়ারু আলামিন নুবালা এগারো নম্বর খণ্ড তিনশত পঁচানব্বই নম্বর পৃষ্ঠা ইবনে হাজার আসকালানি রাহিমহুল্লাহ সরাসরি এটিকে জাল ও বানোয়াট বলে আখ্যায়িত করেছেন তিনি হাদিসের ব্যাপারে তাজদিদুল কাউস কিতাবে বলেন এই কথাটি লোকমুখে প্রসিদ্ধ হাদিস কিন্তু এটি মূলত ইব্রাহিম বিন আবি আবলায়ের উক্তি রাসুল সাল্লাহ আলী আসাল্লামের হাদিস নয় কাশফুল খফা মোয়াজিলুল ইলবাস এক নম্বর খণ্ড চারশত ছিয়াশি নম্বর পৃষ্ঠা ইমাম ইবনে তাইমিয়া রহিমহুল্লাহ এই হাদিসটির ব্যাপারে বলেন এর কোনো ভিত্তি নেই মাজমাউল ফাতাওয়া এগারো নম্বর খণ্ড একশত সাতানব্বই নম্বর পৃষ্ঠা ইমাম ভাই হাকি রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করে বলেছেন এই হাদিসের সনদ দুর্বল আজহুদুল কবির হাদিস নম্বর তিনশত চুরাশি ইমাম জামাল উদ্দিন জাইলা আই রাহিমাহুল্লাহ হাদিসটি সম্পর্কে বলেন এটি নিতান্ত দুর্বল এবং মুহাদ্দিসদের নিকট অপরিচিত তাখরিজ আহাদিস ইল কাশাফ দুই নম্বর খণ্ড তিনশত পঁচানব্বই নম্বর পৃষ্ঠা আর দুরারুল এক নম্বর খণ্ড এগারো নম্বর পৃষ্ঠা সুতরাং বোঝা গেল হাদিসটি জাল বা গ্রহণযোগ্য এই হাদিস দিয়ে দলিল দেয়া কোনোভাবেই সহি হবে না তাছাড়া হাদিসটি পবিত্র কোরআনের সঙ্গে সাংঘর্ষিকও বটে অথচ বিশুদ্ধ হাদিস কখনো কোরআনের সাথে সাংঘর্ষিক হয় না আল্লাহ তালা বলেন ফদ্দলাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম যারা জানমাল দিয়ে জিহাদ করে আল্লাহ তাদের যারা ঘরে বসে থাকে তাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন সুরা নিসা পঁচানব্বই নম্বর আয়াত অপর আয়াতে বলেন আল্লাযীনা আমানু ওয়াহাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযমু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন যারা ঈমান আনে হিজরত করে এবং নিজেদের সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করে তারা আল্লাহর নিকট মর্যাদায় শ্রেষ্ঠ আর তারাই হলো সফল কাম সূরা তাওবা 20 নম্বর আয়াত এই জাল হাদিসটির বক্তব্য পরিত্যাজ্য হওয়ার আরও একটি কারণ হলো এখানে বলা হচ্ছে সাহাবিগণ ছোট জিহাদ অর্থাৎ ময়দানের লড়াই থেকে বড় জিহাদ অর্থাৎ প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধের দিকে প্রত্যাবর্তন করেছেন এখন প্রশ্ন হলো সাহাবিদের জিহাদ কেমন ছিল যেতে শরীয়তের সীমারেখা আত্মশুদ্ধি ও কুপ্রবৃত্তির বিরোধিতার প্রতি লক্ষ্য রাখা হতো না বরং মদিনায় ফিরে এসে আত্মশুদ্ধি ও মুজাহাদায় নিমগ্ন হতেন এটি তো স্পষ্ট ভ্রান্ত একটি কথা বস্তুত জিহাদের মাঝে কি পরিমাণ মুজাহাদা ও কুপ্রবৃত্তির বিরোধিতা করতে হয় তা বলার অপেক্ষা রাখে না নিজের জানমাল উৎসর্গ করার চেয়ে বড় মুজাহাদা ও আত্মশুদ্ধি আর কিসে হতে পারে ঘরবাড়ি পরিবার পরিজন সব কিছু ছেড়ে জীবনের ঝুঁকি নিয়ে রণাঙ্গনে চলে যাওয়া কার পক্ষে সম্ভব জীবনের মায়া সম্পদের ভালোবাসা স্ত্রী সন্তানের মহাব্বত বিসর্জন দিয়ে নফস প্রবৃত্তিকে দুপায়ে পিষে না ফেলতে পারলে জিহাদে যাওয়া কিভাবে সম্ভব আল্লাহ তালা বলেন কুতিবা আলাইকুমুল কিতাল ওহুয়া কুরহুল্লাকুম তোমাদের উপর জিহাদ ফরজ করা হয়েছে যদিও তা তোমাদের নিকট অপ্রিয় সুরা বাখারা দুশত ষোলো নম্বর আয়াত অতএব প্রমাণিত হলো এই হাদিসটি সনদের বিচারে জাল ও বানোয়াট এবং অর্থের বিচারেও কোরআনের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় অগ্রহণযোগ্য জিহাদে আকবর বা বড় জিহাদ কি সিরিজের প্রথম পর্বে আমরা জিহাদের শাব্দিক ও পারিভাষিক অর্থ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি বিভিন্ন হাদিসে নফস প্রবৃত্তির বিরোধিতাকে জিহাদ বলা হলেও তা পারিভাষিক জিহাদ নয় এটি আভিধানিক অর্থে জিহাদ আর ইবাদতের ক্ষেত্রে পারিভাষিক ও শরীয় অর্থই প্রযোজ্য জিহাদে আকবর কি তা নিয়ে এখানে লম্বা আলোচনার সুযোগ নেই শুধু দুটি উদ্ধৃতি দিয়েই এই আলোচনা শেষ করব আল্লামা শাহকানি রাহিমহুল্লাহ ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি এই আয়াতের ব্যাখ্যায় বলেন ওয়াজাহিদু ফিল্লাহ আই ফি যাতিহি মিন আজলি والمراد به الجهاد الأكبر وهو الغزو للكفار ومدافعتهم إذا غزوا بلاد المسلمين অর্থাৎ তোমরা জিহাদ করো আল্লাহর পথে এবং আল্লাহর জন্য এখানে জিহাদ বলে জিহাদ আকবরের কথাই বোঝানো হয়েছে আর জিহাদ একবার হলো কাফিরদের বিরুদ্ধে লড়াই করা এবং কাফিররা মুসলমানদের শহরে হামলা করলে তাদের প্রতিহত করা ফাথুল কাদির তিন নম্বর খণ্ড পাঁচশত ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমহুল্লাহ বলেন ও আম্মা কিতাল কিতালুদ্দাফি আনিল হুরমতি ওয়াদ্দিন ফওয়াজিবুন ইজমাআন ফাল আদু সাইলুল্লাযী ইউফসিদুদ্দীন ওযাদ দুনিযা লা শাইআ আউজাবু বা'দাল ঈমান মিন দাফ'i ফালা ইউশতারাতু লাহু শারতুন বাল ইউদফাউ বিহাসাবিল ইমকান মুসলমানদের মর্যাদা ও দ্বীনের হিফাজতের জন্য আগ্রাসী শত্রুকে প্রতিহত করা সর্বসম্মতিক্রমে ফরজ যেই আগ্রাসী বিশ্বাসী শত্রু মুসলমানদের দিন ও দুনিয়া উভয়টিকে ধ্বংস করে ইমান আনার পর তাকে প্রতিরোধ করার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ কোনো ফরজ নেই আর এর জন্য কোনো শর্ত প্রযোজ্য নয় বরং সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ করতে হবে আল ফাতাওয়াল মিসরিয়া চার নম্বর খণ্ড পাঁচশত আট নম্বর পৃষ্ঠা লক্ষ্য করুন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন যে ইমান আনার পর মুসলিমদের ভূমি থেকে আগ্রাসী শত্রুকে প্রতিরোধ করার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ কোনো ফরজ খরচ নেই দুই অনেকে আবার এই হাদিস দিয়েও দলিল দিয়ে থাকেন আল মুজাহিদুমান জাহাদা নাফসা মুজাহিদ সেই যে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করে অন্য রিওয়ায়তে এসেছে আফদলুল জিহাদি মান জাহাদা নাফসাহু ফি জাতিল্লাহি আজ্জা ওয়াজাল সর্বোত্তম জিহাদ হলো আল্লাহর বিধানের ব্যাপারে নফসের সাথে জিহাদ করা এই সহি হাদিস দুটির সাথে পূর্বোল্লিখিত জাল হাদিসের পার্থক্য হলো এখানে সরাসরি নফসের বিরুদ্ধে জিহাদকে কাফিরদের বিরুদ্ধে জিহাদের তুলনায় বড় জিহাদ হিসেবে উল্লেখ করা হয়নি শুধু বলা হয়েছে অন্তরের জিহাদ সর্বোত্তম জিহাদ এখন প্রশ্ন হলো নফসের জিহাদ বলতে আমরা কি বুঝবো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নফস যা অপছন্দ করে তা আদায় করাই অন্তরের জিহাদ বলে গণ্য হবে তাই না যদি তাই হয় তবে শুনে রাখুন আল্লাহ তালা নিজেই বলছেন কুতিবা আলাই কুমুল কিতালুয়া কুম তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে যদিও তোমাদের নিকট তা অপছন্দনীয় সুরা দুশত ষোলো নম্বর আয়াত অন্য কোনো আমলের ব্যাপারে আল্লাহ তালা এই কথা বলেননি সুতরাং যত ইবাদত আছে তার মধ্যে কাফিরদের বিরুদ্ধে জিহাদ করা মানুষের নফসের কাছে সবচেয়ে বেশি অপছন্দনীয় তাই যারা কাফিরদের বিরুদ্ধে জিহাদ করছে তারা এই নফসের বিরুদ্ধে সর্বাপেক্ষা বেশি জিহাদ করছে বস্তুত নফসের বিরুদ্ধে একজন মুজাহিদের মুজাহাদার কোনো তুলনাই হতে পারে না কারণ সে সবচেয়ে প্রিয় বস্তু নিজের জীবনকে কোরবান করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ে নিজের কষ্টার্জিত ধন সম্পদ আল্লাহর রাস্তায় দেদার্সে বিলিয়ে দেয় নিজের প্রিয় স্ত্রী ও সন্তানদের ফেলে শান্তির বসত ভিটা ছেড়ে জীবনের সব সুখ স্বপ্ন বিসর্জন দিয়ে সে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য বেরিয়ে পড়ে বিপদসংকুল পথে যেখানে পদে পদে ভয় শঙ্কা কষ্ট আর কোরবানির মহড়া চলে তিন কোনো ব্যক্তি ইমানের রোকনসমূহকে স্বীকার করে না সে বলে মুমিন হওয়ার জন্য তাওহিদ রিসালাত আখিরাত ইত্যাদির উপর ইমান আনার কোনো প্রয়োজন নেই বরং প্রকৃত মুমিন তো সে যার থেকে মানুষের জানমাল নিরাপদ থাকে আর দলিল পেশ করে হাদিস দিয়ে আল মুমিনুমান ও আলা আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম প্রকৃত মুমিন হলো ওই ব্যক্তি যার থেকে মানুষের জানমাল নিরাপদ থাকে সুনান ইবনে মাজা তিন হাজার নয়শত চৌত্রিশ নম্বর হাদিস অথবা কেউ যদি বলে মুসলমান হওয়ার জন্য ইসলামের রোকন ও শর্তসমূহ পূরণ করার দরকার নেই কেউ যদি আপন হাত ও জিহ্বা দ্বারা মুসলমানদের কষ্ট দেয়া থেকে বিরত থাকে তাহলেই সে প্রকৃত মুসলিম কারণ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন আল মুসলিম মাং সালিম আল মুসলিম ওয়াদি প্রকৃত মুসলিম তো সে যার মুখ ও হাত থেকে অপর মুসলমানরা নিরাপদ থাকে সাহি বুখারি দশ নম্বর হাদিস অতএব এই গুণটি থাকলেই সে প্রকৃত মুমিন হয়ে যাবে তার সালাদ সৌম জাকাত হজ ইত্যাদির ঝামেলা যাওয়ার কোনো প্রয়োজন নেই এখন আপনি বলুন এই ভ্রান্ত আকিদায় বিশ্বাসী লোকের ব্যাপারে আপনি কি বলবেন আপনি নিশ্চয়ই বলবেন লোকটি হাদিসের বিকৃত ব্যাখ্যা দিচ্ছে এর আসল অর্থ হল ইমান ও ইসলামের রোকন ও শর্তসমূহ পূর্ণ করার পর ইমান ও ইসলাম পরিপূর্ণ হওয়ার জন্য এসব বলা হয়েছে অর্থাৎ পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য শুধু ইমানের রোকন ও শর্তসমূহ পূর্ণ করলেই হবে না বরং তার থেকে মানুষের ও নিরাপদ থাকতে হবে নইলে সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না পরবর্তী হাদিসের ক্ষেত্রেও একই কথা সুতরাং আল মুজাহিদুমান জাহাদা নাফসা এই হাদিসটির মর্ম হল প্রকৃত মুজাহিদ হল সে যে তার নফসকে আল্লাহর আনুগত্যে নিয়োজিত করে আল্লাহর সকল হুকুম ও বিধান বিনা বাক্যবে মেনে নেয় কাফিরদের বিরুদ্ধে জানমাল দিয়ে জিহাদ করে যদিও তা তার নফসের কাছে অপছন্দনীয় হয় চার একের পর এক মুসলিম ভূমি আক্রান্ত হচ্ছে বিরান হয়ে যাচ্ছে মুসলিম জনপদ ভুলণ্ঠিত হচ্ছে দিনের মর্যাদা বাতাসে ভেসে আসছে সম্ভ্রমহারা মাবনদের করুণ চিৎকার বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হচ্ছে ফুলের মতো শিশুদের কোমল শরীর জিহাদ ফার্জা আইন হয়ে গেছে প্রতিটি মুসলিম নরনারীর উপর এমতো অবস্থায় সে ঘরের দরজা বন্ধ করে বসে আছে আল্লাহর জিকির করছে চোখ কান বন্ধ করে নিমগ্ন আছে আত্মশুদ্ধির সাধনায় আর বলছে আমি প্রকৃত জিহাদে আছি উত্তম জিহাদ আমিই করছি একটু চিন্তা করে দেখুন এটি কি নফসের জিহাদ না নফসের পূজা এটি কি ব্লিসের ধোকা নয় আল্লাহ তালা আমাদের হেফাজত করুন পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের বিভ্রান্তিকর সব সংশয় থেকে হেফাজত করেন এবং আমাদেরকে সিরাতে মোস্তাকিমের উপর অটল অবিচল রাখেন আমিন يا رب العالمين